কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর সুখের স্বপ্ন সুখের স্বপ্ন ভাঙল ভয় দেখে কবর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর আ আশা ছিল বাড়ি ধারায় থাকবে বিশাল বাড়ি সেলুট দিয়ে সিকিউরিটি খুলবে আমার গাড়ি আশা ছিল বাড়ি ধারাই থাকবে বিশাল বাড়ি সেলুট দিয়ে সিকিউরিটি খুলবে আমার গাড়ি সুইস ব্যাংকে রাখতে টাকা করিব সফর সুইস ব্যাংকে রাখতে টাকা করিব সফর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর আ আরো আশা পত্রিকাতে থাকবে শিরোনাম দেশ বিদেশের সাংবাদিকের ঝরবে মাথার ঘাম আরো আশা পত্রিকাতে থাকবে শিরোনাম দেশ বিদেশের সাংবাদিকের ঝরবে মাথার ঘাম টিভি চ্যানেল দেখাবে আমার যত খবর টিভি চ্যানেল দেখাবে আমার যত খবর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর আ মালাকুল মত এসে হবে যখন হাজির এত সুখের স্বপ্নগুলো থাকবে খাতায় বাকির মালাকুল মত এসে হবে যখন হাজির এত সুখের স্বপ্নগুলো থাকবে খাতায় বাকির সময় হলে ডাক পড়িবে গহীনই কবর সময় হলে ডাক পড়িবে গহীন ওই কবর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কত সুখের স্বপ্নে আমি ছিলাম বিভোর কাল